আনাস রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বানু সুলাইমের সত্তর জন লোকের একটি দলকে কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বানু আমিরের নিকট পাঠান দলটি সেখানে পৌঁছলে আমার মামা হারাম ইবনু মিলহান তাদেরকে বললেন আমি সর্বাগ্রে বনু আমিরের নিকট যাব যদি তারা আমাকে নিরাপত্তা দেয় আর আমি তাদের নিকট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাণী পৌঁছাতে পারি তবে তো ভালো অন্যথায় তোমরা আমার কাছেই থাকবে অতপর তিনি এগিয়ে গেলেন কাফিররা তাকে নিরাপত্তা দিল কিন্তু তিনি যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাণী শোনাতে লাগলেন সেই সময় আমির গোত্রীয়রা এক ব্যক্তিকে ইঙ্গিত করল আর সেই ব্যক্তি তার প্রতি তীর মারল এবং তীর শরীর ভেদ করে বের হয়ে গেল তখন তিনি বললেন আল্লাহ আকবর কাবার রবের কসম আমি সফলকাম হয়েছি অতপর কাফিররা তার অন্যান্য সঙ্গীদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং সকলকে শহীদ করল কিন্তু একজন খোড়া ব্যক্তি বেঁচে গেলেন তিনি পাহাড়ে আরোহণ করেছিলেন হাম্মাম রহমতুল্লা আলহি অতিরিক্ত উল্লেখ করেন আমার মনে হয় তার সঙ্গে অন্য একজন ছিলেন অতপর জিব্রাইল আলাহিসাল্লাম নবী সাল্লাহ আলাইসাল্লামকে খবর দিলেন যে প্রেরিত দলটি তাদের রবের সঙ্গে মিলিত হয়েছে তিনি রব তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাদের সন্তুষ্ট করেছেন রাবি বলেন আমরা এই আয়াতটি পাঠ করতাম আমাদের কাউমকে জানিয়ে দাও যে আমরা আমাদের রবের সঙ্গে মিলিত হয়েছি তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরও সন্তুষ্ট করেছেন পরে এই আয়াতটি মানসুখ হয়ে যায় অতপর আল্লাহ ও রাসুলের প্রতি বিরুদ্ধচারণ করার কারণে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ক্রমাগত চল্লিশ দিন রিল জাকওয়ান বানুলিহান ও বানু উসাইয়ার বিরুদ্ধে দোয়া করেন